আমির রহমতুল্লা আলহী হতে বর্ণিত তিনি বলেন আমি নুমান ইবনু বাসির রাজিল্লাহ তাল্লাহ্নকে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি যে আমার পিতা আমাকে কিছু দান করেছিলেন তখন আমার মাতা আমরা বিনতে রাওয়াহা রদিল্লাহ তাল্লাহা বলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে সাক্ষী রাখা ব্যতীত সম্মত নই তখন তিনি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট আসলেন এবং বললেন আমরা বিনতে রাওয়াহার গর্ভজাত আমার পুত্রকে কিছু দান করেছি হে আল্লাহ রসুল আপনাকে সাক্ষী রাখার জন্য সে আমাকে বলেছে তিনি আমাকে জিজ্ঞেস করলেন তোমার সব ছেলেকেই কি এরকম করেছ তিনি বললেন না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তবে আল্লাহকে ভয় করো এবং আপন সন্তানদের মাঝে সমতা রক্ষা করো নুমান রাজিল্লাহ তাল্লাহ্ন বলেন অতপর তিনি ফিরে গেলেন এবং তার দান ফিরিয়ে নিলেন